এই রাত্রিবেলা আল্লাহর আলোচনা শোনার জন্য আল্লাহর রসুলের আলোচনা শোনার জন্য আল্লাহ তালা আমাদেরকে যে কবুল করতেন আমরা সকলেই আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার অনেক বড় এহসান যে আল্লাহ তালার কথা শুনতে পারা আল্লাহর আলোচনা করতে পারা আমাদের এই মসজিদটা এটা এইরকম একটা বরকতপূর্ণ মসজিদ যে আল্লাহ তালার রহমতের ফেরেস তারা এই মসজিদটাকে বেষ্টনী দিয়ে আছে আর চারদিক থেকে আল্লাহ তালার রহমতের ফেরেস তারা এই মসজিষে আমরা যারা বসা আমাদের জন্য আল্লাহ তালার দরবারে মাংসেরাতের জন্য দোয়া করব তাই আমরা সকলেই আল্লাহ তালার কাছে এই দোয়া করি আজকের এই বসাটাকে আল্লাহ তালা যেন কবুল করেন আজকের এই বসা আমাদের এই জায়গায় আসা আমরা যেন এই ধরনের কিছু আলোচনা শুনতে পারি এই ধরনের কিছু আলোচনা আমাদের মাঝে হয় যেই আলোচনা থেকে আমরা কিছু নিতে পারি এবং আমাদের এই বসাটা যেন আল্লাহ তালার দরবারে কবুল হয়ে যায় সকলেই বলি আমিন দেখেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে আমরা দিলের কানে এই আলোচনাগুলোকে শোনার চেষ্টা করি কোরআন এবং হাদিসের আলোচনা আলোচনা কে করতেছে এটা গুরুত্বপূর্ণ বিষয় না বিষয় হলো আলোচনাটা অনেক দামি আলোচনা আলোচনাটা আল্লাহর নবীর আলোচনা হবে আল্লাহর আলোচনা হবে অনেক দামি আলোচনা সেই আলোচনাগুলো দিলের কানে শোনা এই নিয়তে না শোনা যে কিছুক্ষণ শুনতেছি ভালো লাগলো কিনা দেখলাম ভালো না লাগলে চলে গেলাম এইটা না আলোচনার উদ্দেশ্য আমরা আলোচনা থেকে কিছু নিতে চাই ইসুখন আজি গুসে দিল ইসুখন আজি গুসে দিল বায়াদ শোনোদ গিল ই জানা দারা দেহি চেসোদে কবি বলতেছেন যে দিনই আলোচনা যে জায়গায় হয় আল্লাহ তালার অনেক বড় এহসান আল্লাহ তালার অনেক বড় দয়া যে আল্লাহ তালা তোমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করতেন আর মানুষ হলো আল্লাহ তালার এমন এক সৃষ্টি আল্লাহ তালা এই মানুষদেরকে বুঝার শক্তি দিচ্ছেন অনুভূতির শক্তি দিচ্ছেন আল্লাহ তালা এই পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করছেন সমস্ত প্রাণীদের চোখ আছে সমস্ত প্রাণীদেরই কান আছে মানুষেরও চোখ আছে মানুষেরও কান আছে কিন্তু অন্যান্য প্রাণীর চোখ কান আর মানুষের চোখ কানের মাঝে একটা পার্থক্য আছে পার্থক্যটা হলো এই যে অন্যান্য প্রাণীরা চোখ দ্বারা দেখে কিন্তু সাদা কালো নির্ণয় করতে পারে না তারা কান দ্বারা শুনে ভালো মন্দ এটাকে যাচাই করতে পারে না কিন্তু আল্লাহ তারা মানুষদেরকে এমন একটা চোখ দিচ্ছেন মানুষ এই চোখ দ্বারা বুঝতে পারে যে এই রংটা কমলা রং আর এই রংটা সাদা রং এটা বুঝার যোগ্যতা আল্লাহ তালা মানুষদেরকে দিচ্ছেন মানুষ যখন শুনে মানুষ বুঝতে পারে যে এই কথাটা মন্দ কথা আর এই কথাটা ভালো কথা ই সুখন আজ গুশে দিল বায়াদ শুনুদ ই সুখন আজ গুশে দিল বায়াদ শুনুদ গুশে গিল ই জানা দারা দেহিছে শোধ সেই কবি বলতেছেন যে কথাগুলো একটু দিলের কানে শুনো ই সুখন এই কথাগুলো আজ গুশে দিল দিলের কানে শুনো দিলের কানে শুনো গুশে গিল ই জানা দারা দেহিছে শোধ যদি যদি মাটির কানে শুনো এই সোনা কোনো কাজেই আসবে না পুরা সোনাটা বেকার হয়ে গেল যদি মাটির জ্ঞানে শুনো তাহলে তো বেকার তুমি যে মানুষ এই মনুষ্যত্বের যে নিদর্শন মানুষ হিসেবে তোমার যে সোনা সেই সোনাটা হইল গিল বা জুমলা হাইওয়া হামদ গিল গুশগিল দিল মখসুসে নসলে আদমাস কবি আমাদের বিবেকটাকে নাড়া দিতে চাচ্ছেন তাই কবি বলতেছেন যে গুশে গিল বা জুমলা হাইওয়া মাস যে দেখো মাটির কানটা যে এটা সমস্ত প্রাণীদেরই মাটির কান আছে মাটির যে কান এক কানে শুনলাম কিছুই বুঝলাম না আরেক কানে বের করে দিলাম এই কানটা সমস্ত প্রাণীদেরকে আল্লাহ তালা দিতেন কিন্তু গুষে দিল দিলের কান এটা আল্লাহ তালা শুধু মানুষদেরকে দিচ্ছেন মানুষ হিসেবে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা যে আল্লাহ তুমি আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করতো এটা কিভাবে করতে হবে আল্লাহর কথাগুলো দিলের কানে শুনতে হবে আল্লাহর কথাগুলো যখন দিলের কানে শোনা হবে তখন আল্লাহ যে আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করলেন এর একটা সুক্রিয়া আদায় হবে আমরা সকলেই আল্লাহর কিছু কথা হবে আল্লাহর নদীর কিছু কথা হবে দিলের কানে শুনতে রাজি আছি না ইনশাল দেখেন আমরা কালেমা পড়ার দ্বারা সকলেই মুসলমান হয়ে গেছে আমরা যে কালেমা পড়ছি লাহা ইলাহা মোহাম্মদুল রসুল্লাহ এই কালেমা পড়ার দ্বারা আমরা সকলেই কিন্তু মুসলমান হয়ে গেছি এই যে কালেমা ইলাহিল্লাহ মোহাম্মদুল রসুল্লাহ এই কালেমাটা একটু বুঝার ব্যাপার এই কালেমা পড়ার দ্বারা তো মুসলমান হয়েছি কিন্তু কামিল মুসলমান পরিপূর্ণ মুসলমান আমরা কখন হব এটা বুঝার জন্য আগে কালেমাটা বুঝতে হবে যে লাহ মোহাম্মদুল রসুল্লাহ এই কালেমার মাঝে অংশ হলো দুইটা কয়টা অংশ দুইটা প্রথম অংশ হল ইলাহা ইল্লাল্লাহ আর এই কালেমার দ্বিতীয় অংশ হল মোহাম্মদুল রসুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই অংশটা হলো প্রথম অংশ আর মোহাম্মদুল রসুল্লাহ এই অংশটা হলো দ্বিতীয় অংশ এখন একটু বুঝার চেষ্টা করেন যে লাইলাহ ইল্লাল্লাহ এই প্রথম অংশটা হলো ভিতরের বিষয় এটা হলো ভিতরের বিষয় আর মোহাম্মদুল রসুল্লাহ এই অংশটা হলো বাহিরের বিষয় এই যে কালেমার অংশটা এটা দেখানো যায় না আর মোহাম্মদুল রসুল্লাহ এটা লুকানো যায় না লাইলাহ এটা থাকে অন্তরের মাঝে আর মোহাম্মদুল রসুল্লাহ যে অন্তরের মাঝে আছে এর পরিচয় পাওয়া যাবে মোহাম্মদুল রসুল্লাহর মাধ্যমে আমার অন্তরে যে লাইলাহা ইল্লাল্লাহ আছে এটার পরিচয় কি এটা হলো মোহাম্মদুল রসুল্লাহর দ্বারা এটার পরিচয় পাওয়া যাবে কালেমা পড়ার পর আমরা যখন ইমান আনছি এর পরবর্তী আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হল যে এখন আমার মাথা থেকে পা পর্যন্ত আমার পা থেকে মাথা পর্যন্ত আমার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমার সামাজিক জীবন থেকে আমার পারিবারিক জীবন পর্যন্ত এই সমস্ত কিছুর মাঝে মোহাম্মদুল রসুল্লাহর পরিচয় পাওয়া যাইতে হবে যখন এই সব কিছুর মাঝে মোহাম্মদুল রসুল্লাহর পরিচয় পাওয়া গেল তখন বোঝা যাবে যে আমার এই অন্তরের মাঝে লাহা ইল্লাহ এই কালেমা আছে খুব বুঝার চেষ্টা করি কথাগুলো বুঝার যে লাহা ইল্লাল্লাহ এই কালেমার উপর বিশ্বাস আমি যে আসলে লাহা ইল্লাল্লাহ এই কালেমায় বিশ্বাসী এটা বোঝা যাবে কিভাবে আমার জীবনটা নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামের তরিকায় হয়ে যেতে হবে আমার পুরা জীবন আমার সবচেয়েতে ভালোবাসা আমার সবচেয়েতে প্রেমের বিষয় হয়ে যেতে হবে নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামের তরিকা আমি আমার বাসা অফিস বাজার লেনদেন আচার ব্যবহার কথাবার্তা এই সমস্ত কিছুর মাঝে যখন নবী করিম সাল আলহি আসাল্লামের তরিকা পাওয়া যাবে তখন বোঝা যাবে যে আমি মুসলমান তার আগ পর্যন্ত আসলে আমি কালেমা পড়ছি কিন্তু নিজের মাঝে মুসলমানের পরিচয় আমি এখনো পর্যন্ত ফুটিয়ে তুলতে পারি না আজকে দেখেন আজকে কালেমা পড়নেওয়ালা মুসলমান অনেক আছে কিন্তু মোহাম্মদুল রসুল্লাহর পরিচয়ওয়ালা মুসলমান কয়জন সেই নবী করিম সাল্লাহ আলহু আসাল্লামের পরিচয় নবী করিম সাল্লাহ আলহু আসাল্লামের ভালোবাসা এই ভালোবাসার উপর নিজের জীবনকে তৈরি করতে হবে হাদিসের মাঝে নবী করিম সাল্লাহ আলহু আসাল্লাম এরশাদ করেন لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين যে তোমরা যারা ইমান আনছ তোমরা একটা কথা শুনে রাখো লাইমিনু আহাদুকুম তোমরা ইমান আনছ কিন্তু তোমাদের মাঝে কেউ কামিল মুমিন হইতে পারবে না সেই পর্যন্ত মিন আজমাইন যতক্ষণ না তার কাছে তার পরিবার পরিজন তার আপনজন তার সন্তান তার পূর্বপুরুষ এই সমস্ত কিছুর চাইতে আমি তার কাছে সবচেয়ে প্রিয় না হয়ে যায় হ্যাঁ, এমনকি নিজের জানের চাইতেও আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে যতক্ষণ পর্যন্ত এই ভালোবাসা তৈরি না হবে নবী করিম সাল্লাহ আলহাসাল্লামের সাথে নবীর প্রতি ভালোবাসা কেমন থাকতে হবে নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসা নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের সাথে থাকতে হবে নিজের পূর্বপুরুষের চাইতে বেশি মহাব্বত নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের সাথে থাকতে হবে সমস্ত মানুষদের চাইতে বেশি মহাব্বত নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের সাথে থাকতে হবে এমন কি নিজের জানের চাইতেও বেশি মহাব্বত নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের সাথে থাকতে হবে এমন মহাব্বত যখন নবী করিম সাথে তৈরি হবে তখন বোঝা গেল যে আমি কামিল মুমিন আমি কামিল মুমিন নবী করিম একবার হজরতে উমর রাজি আল্লাহ সামনে বসা নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল মুসলিমিন মুসলমানদের দ্বিতীয় খলিফা উম্মতের সব চাইতে নেতৃস্থানীয় ব্যক্তি হলেন হজরতে আবু বকর সিদ্দিক হজরতে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহুর পরে যার মর্যাদা সবচেয়ে বেশি সেই হজরত উমর রাজি আল্লাহ আনহু সামনে বসা নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম হজরত উমর রাজি আল্লাহ আনহুকে বললেন ওমর শুনে রাখো সেই পর্যন্ত তুমি কামেল মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার সাথে তোমার মহাব্বত হয়ে যাবে তোমার পরিবার পরিজন তোমার সন্তানাদি এবং তোমার জানের চাইতেও বেশি নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম যখন হজরত উমর রাজি আল্লাহ তালাহুর কাছে এই কথাকে পেশ করলেন হজরত উমর রাজি আল্লাহ তালাহু চিন্তায় পড়ে গেলেন মাথাকে নিচের দিকে দিলেন তারপর মাথাকে তুইলেন নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামকে বললেন হে আল্লাহ রসুল আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি নিজের পরিবার পরিজন সন্তান আদি সমস্ত মানুষদের চাইতে হে আল্লাহর রাসুল আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু বলতে পারতেছি না নিজের জানের চাইতেও বেশি ভালোবাসি কিনা বলতে পারতেছি না নবী করিম সাল্লাসাল্লাম হজরত উমরকে বললেন উমর তুমি এখনো কামিল মুমিন হইতে পারো নাই নবী করিম সাল্লাহ জবানের এই কথা শোনার সাথে সাথে হজরত উমর রাজি আল্লাহ আনহু কেঁপে উঠলেন ওনার সমস্ত শরীরের মাঝে কম্পন সৃষ্টি হয়ে গেল হজরত উমর রাজি আল্লাহ আনহু অস্থির হয়ে গেলেন অস্থির হওয়ার পর তিনি নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামকে বললেন হে আল্লাহ রাসুল নিজের অবস্থাটাকে আরেকবার মাপলাম মাপার পর বুঝতে পারলাম হে আল্লাহর রাসুল আপনার ভালোবাসা আমার হৃদয়ের মাঝে আমার জানের চাইতেও বেশি আমার জানের চাইতেও বেশি নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম উমরকে বললেন উমর এখন তুমি কামেল হইতে পারছো দেখেন নবী করিম সাল্লাহ এই ভালোবাসা আমাদের সকলকে অর্জন করতে হবে যদি কামেল মুমিন হইতে চায় আচ্ছা এই বিষয়টা তো বুঝলাম এখন আরেকটা বিষয় বুঝা দরকার যে নবী করিম সাল আলহি আসাল্লামের প্রতি এমন ভালোবাসা কেন রাখতে হবে মমিন হওয়ার জন্য যে মমিন হওয়ার জন্য নবী করিম সাল আলহু আসাল্লামের সাথে এমন ভালোবাসা রাখতে হবে কেন এর উত্তর হল আল্লাহ তালাকে পাওয়ার একমাত্র পথ জান্নাতকে পাওয়ার একমাত্র পথ নবী করিম সাল্লাহ আলাই শেখ সাদির রহমতুল্লাহ আলাই বুস্তার মাঝে আলোচনা করতেছেন دری بحر جز مرد دائی نرافت دری بحر جز مرد دائی نرافت گما شد کے دنبال رائی نرافت کسانے کے زیرا ہے بر گشت اند برف تند بسیار وسر گشت اند خلاف پیمبر کسیرا আল্লাহ তালা পর্যন্ত এই যে পৌঁছা আল্লাহ তালার মারে পথ অর্জিত হওয়া এটা নবী করিম সাল্লাহ আলহাসাল্লামের চাইতে শ্রেষ্ঠতম ভাবে সৃষ্টির মাঝে আর কারো অর্জিত হয় না পূর্ণ সৃষ্টির মাঝে আল্লাহ তালার মারেফত যার সবচাইতে বেশি অর্জিত হয়েছিল তিনি হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহাম তাই শেখ সাদি বলতেছেন যে তার পিছনে ছুটতে হবে যদি আল্লাহ তালাকে পাইতে চাও আল্লাহ তালাকে পাওয়ার একমাত্র পথ হলেন নবী মোহাম্মদ রসুল্লাহ যিনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি পদাঙ্ক অনুসরণ করা ছেড়ে দিয়েছে সে হারায় গেছে সে আল্লাহ তালার পথ পর্যন্ত বুঝতে পারেনি খেলাপে পয়ম্বর কাছে রাগুদিদ কে হরগিজ বমঞ্জিল না খহদ রসিদ যে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের পথ ছাড়া অন্য কোন পথ ধরছে কোনোভাবেই সে আল্লাহ পর্যন্ত বুঝতে পারবে না নবী করিম সাল্লাহ আলহু আসাল্লাম এই পৃথিবীতে আগমন করার পর এখন আল্লাহ তাল্লাহকে পাওয়ার একমাত্র পথ ইসলাম আল্লাহ তালাকে পাওয়ার একমাত্র পথ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি অনুসরণ এখন আল্লাহর নবী হজরত মুসা যদি জীবিত থাকতেন আল্লাহর নবী হজরত ঈসা যদি জীবিত থাকতেন আল্লাহর নবী হজরত দাউদ যদি জীবিত থাকতেন তাদেরকেও আল্লাহ তালা পর্যন্ত পৌঁছার জন্য জান্নাত পাওয়ার জন্য নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া আর কোনো পথ থাকত না পথ একটাই নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অনুসরণ কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন এরশাদ করতেছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم قل হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দিন সম্পূর্ণ পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন তুম তো হিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহ তালাকে ভালোবাসতে চাও যদি আল্লাহ তালার ভালোবাসা পাইতে চাও বিহনি তোমরা আমার অনুসরণ করো একমাত্র আমার অনুসরণের মাধ্যমেই আল্লাহ তালার ভালোবাসাকে পাওয়া যাবে আল্লাহ তালার ভালোবাসা পাওয়ার একমাত্র পথ হলো আমার পথ কোরআনে করিমের মাঝে নবী করিম মহান রব্বুল আলমিন তিনি এরশাদ করতেছেন মা আতা কুমুর রসুল দেখো তোমরা যদি আমাকে পাইতে চাও আমার জান্নাতকে যদি তোমরা পাইতে চাও মা আতা কুমুর রসুল আমার এই রসুল তোমাদের কাছে পাঠাইলাম আমার এই রসুল যেই পথে চলে আমার এই রসুল যেই কথা বলে সেই কথা অনুযায়ী তোমাদের জীবনকে গড়ার চেষ্টা করো হোক এবং আমার এই নবী যে সমস্ত কাজ থেকে তোমাদেরকে নিষেধ করে সে সমস্ত কাজগুলোকে ছেড়ে দাও এটা একমাত্র পথ আনিল হাওয়া আমার এই নবী নিজ ইচ্ছাতে কোনো কথা বলেন না তিনি যা কিছুই বলেন সমস্ত কিছুই আমার পক্ষ থেকে ওহি আমি তোমাদের সামনে উপস্থাপন করার জন্য তার কাছে নাজিল করি আল্লাহ তালা কোরআনে করিম দ্বারা আমাদের সামনে পরিষ্কার ভাবে এই বিষয়ের আলোচনা সুস্পষ্ট করে দিচ্ছেন যে আল্লাহ তালাকে যদি পেতে হয় আল্লাহ তালার যে জান্নাত সে জান্নাতকে যদি অর্জন করতে হয় সে জান্নাত অর্জন করার পথ একটাই আর সেই পথ হল নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের অনুসরণ সেই নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের অনুসরণের জন্য তার ভালোবাসা আমাদের হৃদয়ের মাঝে তৈরি করতে হবে কারণ পকেটে যখন টাকা থাকে তখন এই টাকার দ্বারা বাড়ি করাও সহজ পকেটে টাকা আছে গাড়ি কিনাও সহজ পকেটে যখন টাকা থাকে রাজনীতি করাও সহজ পকেটে টাকা থাকলে এমপি হওয়াও সহজ পকেটে টাকা থাকলে মন্ত্রী হওয়াও সহজ সব সহজ যখন পকেটে থাকে কি টাকা আমার কথা আপনারা বুঝতেছেন না পকেটে টাকা থাকলে সবকিছু সহজ না টাকা না থাকলে সবকিছু কঠিন বাজার করাও কঠিন তাই কারো হৃদয়ে যদি নবী করিম সাল আলহি আসাল্লামের মহাব্বত থাকে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের শ্রেষ্ঠত্বের অনুভূতি থাকে তার জন্য নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের দিনের উপর চলা এটা সহজ আর নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের ভালোবাসা যদি অর্জিত না হয় তাহলে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের এই দিনের উপর চলা কঠিন নামাজ পড়া কঠিন রোজা রাখা কঠিন হজ করা কঠিন জাকাত দেওয়া কঠিন সব কিছু কঠিন মহাব্বত নেই মহাব্বত থাকলে সব চলে সেই মহাব্বত অর্জন করতে হবে আর মহাব্বত অর্জন হওয়ার জন্য জানতে হবে যে নবী করিম সাল্ল আলহি আসাল্লামের জীবন কেমন ছিল নবী করিম সাল্ল আলহু আসাল্লামের জীবন সমস্ত বিশ্ব জাহানের জন্য রহমত ছিল নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সকলের জন্য নিয়ামত ছিলেন কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন বলতেছেন আলমিন আল্লাহ নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামকে সার্টিফিকেট দিতেছেন হে নবী আমি আপনাকে পোড়া বিশ্ব জাহানের জন্য রহমত হিসেবে পাঠাই সকলের জন্য রহমত আকাশে যখন বৃষ্টি হয় এই বৃষ্টিতে সবাই ভিজে কেউ এই বৃষ্টির বাইরে থাকে না ঠিক নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের এই পৃথিবীতে আগমন দ্বারা এই পৃথিবীর সকলেই উপকৃত হয়েছে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মর্যাদা কেমন তার মর্যাদা তো এমন যে মহান রব্বুল আলমিন তার মর্যাদাকে প্রকাশ করার জন্য শুধুমাত্র এতটুক বাক্যকে ব্যবহার করছেন হে নবী যদি আপনাকে আমি সৃষ্টি না করতাম এই আসমান জমিন সহ কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না کہ نعت پسندیدہ گویم ترا علیک السلام اے نبی الورا کہ نعت پسندیدہ گویم ترا علیک السلام اے نبی الورا মহান রব্বুল আলমিন যেই নবী মোহাম্মদুল রসুল্লাহকে বলতেছেন আপনাকে সৃষ্টি না করলে আমি আসমান সৃষ্টি করতাম না আপনাকে সৃষ্টি না করলে আমি জমিনকে সৃষ্টি করতাম না আচ্ছা কোন বাক্যের দ্বারা কোন শব্দের দ্বারা কোন কবিতার দ্বারা কোন গল্পের দ্বারা সেই নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের আলোচনা পৃথিবীর কোন মানুষ কি করে শেষ করতে পারবে কেউ পারবে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম রহমত ছিলেন দয়া ছিলেন এই দয়ার অর্থ কি এই অর্থটা বুঝার ব্যাপার তিনি খুব দয়াবান ছিলেন এই দয়াবানের অর্থ কি এক এলাকায় বন্যা হয়েছে তিনি গিয়ে ত্রাণ দিতেন একজন ক্ষুধার্ত তার মুখে খাবার তুলে দিতেন একজন এতিম তার ভরণ পোষণের ব্যবস্থাপনা করছেন বৃদ্ধাশ্রম করতেন এতিমখানা করতেন এটাও তো দয়া এটা দয়া না একজন ব্যক্তি ক্ষুধার্ত তাকে খাবার দেওয়া হইল একজন ব্যক্তির কাপড় নাই তাকে কাপড় দেওয়া হইল একজন ব্যক্তি সে একটা অফিসে গিয়ে বিপদে পড়ছে তাকে সহায়তা করা হইল এই সবকিছু দয়া না নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের দয়া কি এমনই দয়া ছিল না নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের দয়ার মাঝে ভিন্ন কিছু ছিল এইটা বুঝতে হবে নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম উম্মতের প্রতি কেমন দয়াবান ছিলেন এই বিষয়টা বুঝার আগে আরেকটা বিষয় বুঝার চেষ্টা করেন এই পৃথিবীতে আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ মনে করি সেই মানুষটা হলো মা মায়ের চাইতে সন্তানকে বেশি ভালোবাসে এমন কোন নজির এই পৃথিবীতে নাই এমন কোন দৃষ্টান্ত এই পৃথিবীতে নাই মার ভালোবাসার কোনো তুলনাই হয় না মা যদি দাজ্জাল প্রকৃতির হয় সেই মা তো তার সন্তানকে এত ভালোবাসে যে বলা হয় একটা মার পূর্ণ শরীরকে যদি টুকরো টুকরো করে দেওয়া হয় মার শরীরের প্রত্যেকটা টুকরো থেকে তার সন্তানের জন্য ভালোবাসেই বের মাকে আল্লাহ তালা এত ভালোবাসা দিয়া একটা মাকে আল্লাহ তালা তৈরি করছেন মায়ের অন্তরে এই ভালোবাসা কে দিচ্ছেন আল্লাহ তালা দিচ্ছেন একটা মার তার সন্তানের প্রতি ভালোবাসা হলো এমন একটা মা তার সন্তানকে এত বেশি ভালোবাসে মা সন্তানকে কখনো ভুলতে পারে না মা সন্তানকে কখনো বদুয়া দিতে পারে না মা সব সময় তার সন্তানের ভালো চায় সন্তান ভুল বুঝে কিন্তু মা তার সন্তানকে কখনো ভুল বুঝে না মা বলে আমি আমার ছেলেকে চিনি আমি আমার ছেলেকে জানি এই কথা মা বলে প্রচন্ড ব্যথার পরও মা তার সন্তানকে বলে যে আমি তোরে কুলি নিতি আমি তোরে এই পেটের মাঝে ধরছি আমি তোকে এই বুক থেকে দুধদান দান করছি তুই আমারে ভুল বুঝলি মার সর্বশেষ কথা হয় এতটুকু একটা মার ভালোবাসা এমন আচ্ছা মার যে তার সন্তানের প্রতি এত ভালোবাসা এই ভালোবাসাটা কেন মায়ের এই ভালোবাসা এত যে মা ভালোবাসে এই ভালোবাসার অর্থ কি কেন একটা সন্তান রাস্তাঘাটে পাইছে টুকায় আনছে কাপড় চুপড় ছিল না কাপড় চুপড় দিছে কে কে করতেছিল এক বোতল দুধ মুখের মধ্যে তুলে দিছে এই জন্য ভালোবাসা মার ভালোবাসা কিন্তু এমন ভালোবাসা না মা এই সন্তানটাকে দশ মাস দশ দিন এই পেটের মাঝে ধারণ করছে এই দশ মাস দশ দিন মা না খাইতে পারছে না বসতে পারছে না শুইতে পারছে না কোনো আরাম করতে পারছে এক অসহ্য যন্ত্রণার ভিতরে দশ মাস দশ দিন মা তার এই সন্তানটাকে কোলের মাঝে লালন পালন করছে তারপর অসহ্য ব্যথা বেদনার ভিতর দিয়ে মৃত্যু এবং জীবনের এক মাঝামাঝি অবস্থানে থেকে এ সন্তানটাকে মা প্রসব করছে তারপর এ সন্তানটাকে ছোট থেকে আস্তে আস্তে বড় করতে এর পেশাব পায়খানা পরিষ্কার করতে সমস্ত রাতে ঘুমায় নাই ঘুম টুম বাদ দিয়ে এই সন্তানকে লালন পালন করতে তিলে তিলে এই সন্তানের প্রতি মায়ের একটা মমতা একটা ভালোবাসা তৈরি হয়েছে এই ভালোবাসাটা স্থায়ী বন্ধন এটা সুইটে যাওয়ার মতো ভালোবাসাই না ভালোবাসাটাই এমন এই ভালোবাসা ছুটতে পারে না এই ভালোবাসাটা স্থায়ী বন্ধন মাকে যদি মেরেও ফেলা হয় সেই মৃত্যু যন্ত্রণার মাঝে মা বলবে যে আমার এই সন্তানটারে তোমরা দেখে রেখো এটা হলো মায়ের ভালোবাসা এখন নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের ভালোবাসাটা কেমন ছিল এই মায়ের ভালোবাসা এই ভালোবাসার সাথে তুলনা করে দেখুন নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের ভালোবাসা তার এক একজন উম্মতের প্রতি মায়ের ভালোবাসার চাইতে বহু বহু গুণ বেশি ছিল নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের ভালোবাসার সাথে পৃথিবীর কোন মায়ের ভালোবাসার তুলনা হইতে পারে না পৃথিবীর কোন বাবার ভালোবাসার তুলনাই হইতে পারে না নবী করিম সাল্লাহ আলহিহাস্লামের ভালোবাসা কেমন ছিল নবতি পাওয়ার পরের তেইশ বছরের জিন্দিগি নবী করিম সাল্লাহ আলহিহাস্লাম এই উম্মতদের জন্য শুধু কাঁদছেন আর কাঁদছেন তেইশ বছর নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম ঘুমাইতে পারেন নাই তেইশ বছরের জিন্দগি নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম ও এক উম্মতের চিন্তা থেকে মুক্ত পর্যন্ত হইতে পারেন এক চিন্তা এক ফিকির এক ক্রন্দনের ভিতরে নবী করিম সাল্লাহ আলহি জিন্দগির তেইশটা বছর কাটছে এমন কোন মা কি দেখাইতে পারবেন তেইশ বছর না তেইশ ঘন্টা লাগাতার সে তার সন্তানের জন্য কাঁদছে তেইশ ঘন্টা লাগাতার সে তার সন্তানের জন্য চোখ থেকে অত্রু প্রবাহিত করছে এমন কোন মা কি আজকের পৃথিবীতে এমন কোন দৃষ্টান্ত কেউ দেখাইতে পারবে অথচ নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের জিন্দগি তেইশ বছরের জিন্দিগি শুধু ক্রন্দনের জিন্দিগি ক্ষমতার জন্য তিনি কাঁদেন নাই টাকার জন্য তিনি কাঁদেন নাই নবী করিম আলি আলহিহাসাল্লামের ক্রন্দন ছিল এই উম্মতের জন্য এই উম্মতের জন্য নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের ক্রন্দন ছিল জিন্দগির এক চিন্তা ছিল আমার উম্মত এক চিন্তা ছিল পুরা জিন্দগির আমার উম্মত আমার উম্মত আমার উম্মত এই এক ফিকিরে মৃত্যু পর্যন্ত নবী করিম সাল্লাহ চিন্তা যুক্ত থেকে এই ছিল তার মহাব্বত একটা দৃষ্টান্ত দেখেন নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের মহাব্বতের নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের চাচা তার নাম হলো হজরতে হামজা আমরা হজরত হামজার নাম জানি না নবী করিম সাল আলহি আসাল্লামের চাচা একই সাথে নবী করিম সাল আলহি আসাল্লামের দুধ ভাই হজরত হামজা নবী করিম সাল্লাহ আলহু আসাল্লামের দুই সময়ের সাথী হজরত হামজা নবী করিম সাল্লাহ আলহু আসাল্লাম যখন নবতি পাইলেন মানুষদেরকে যখন ইসলামের দিকে ডাকলেন এক আল্লাহর প্রভুক্তের দিকে তিনি যখন মানুষদেরকে ডাকলেন নবী গুত্রের কেউ মুসলমান হয় নাই নবী গুত্রের কোন যুবক কোন পুরুষ মুসলমান হয় নাই এক হজরত হামজা ব্যতীত হজরত আলী মুসলমান হয়েছেন তিনি তো ছোট বালক হজরত হামজা তিনি ছিলেন বীর পুরুষ চাচাদের মাঝে হজরত হামজা ছিলেন নবী করিম সাল আলহিমের সহযোগী সেই হজরত হামজা তিনি একা মুসলমান হয়েছেন নবী করিম সাল্লাহ আলহিমের উম্মতের প্রতি যেমন ভালোবাসা ছিল তার পরিবার পরিজনের প্রতি ভালোবাসা কি কম ছিল পরিবারের প্রতি ভালোবাসা নবী করিম সাল্লাহ আলহি এমন ছিল এমন ভালোবাসার দৃষ্টান্ত এই পৃথিবীতে আর নাই তিনি নিজ পরিবার পরিজন নিজ আত্মীয় স্বজনদের প্রতি তিনি এত বেশি ভালোবাসছেন তাদের এই হজরত হামজা ওহুদের যুদ্ধ হজরত হামজা রাজি আল্লাহ তালান লড়তেছেন অহুদের যুদ্ধের মাঝে হজরত হামজা রাজি আল্লাহ আনহু তিনি তরবারির দ্বারা লড়াই করতেছেন হজরত হামজা তিনি বীর হজরত হামজা তিনি তো আরবের সেই উত্তম বীর হজরত হামজার তরবারির সাথে মোকাবেলার সাধ্য কারো হইত না অহুদের যুদ্ধে তিনি এগিয়ে যাচ্ছেন আর লড়াই করতেছেন কাতারের পর কাতার কাফেররা পরাজিত হয়ে যাচ্ছে হজরত হামজা ধীরে ধীরে সামনে এগুচ্ছেন এক কাফের গোলাম তার নাম ছিল ওয়াসি কাফের গোলাম নাম কি ওয়াসি পাথরের আড়াল থেকে দেখতেছিল যে হামজার সাথে তো কেউ টিকতে পারতেছে না সে পাথরের আড়ালের মাঝে নিজেকে গোপন করে রাখলো হজরত হামজা যখন সামনে আগাইতে আগাইতে অনেকটু সামনে চলে আসলেন ঠিক তখন এই ওয়াসি এক কাপের গোলাম ছিল হজরতে হামজাকে লক্ষ্য করে এমন ভাবে বর্ষা ছুড়লেন বর্ষার আঘাত সরাসরি নবী করিম সাল্লু আলহু প্রাণপ্রিয় চাচা হজরত হামজার জি আল্লাহ তালাহুর পেটের মাঝে গিয়ে আঘাত মুহূর্তের মাঝে হজরত হামজা রজি আল্লাহ তালানহুর নারী ভুড়ি বের হয়ে গেল হজরত হামজার রজি আল্লাহ তালানহু মাটির মাঝে লুটায় পড়লেন হজরত হামজার রজি আল্লাহ তালানহু মুহূর্তের মাঝেই শহীদ হয়ে গেলেন হজরত হামজা শহীদ হয়ে গেলেন কাফেররা হজরত হামজা রাজিয়াল্লাহ তালানহুকে শহীদ করে ক্ষেন্ত হইল না হামজা শহীদ হামজার লাশের উপর তারা ঝাঁপায় পড়ল হজরত হামজা রাহু তালানহুর লাশকে ক্ষত বিক্ষত করল হামজার নাক কান এই সমস্ত কিছুকে কেটে কেটে পূর্ণ লাশকে তারা বিকৃত করে ফেলল অহুদের যুদ্ধ শেষ হয়ে গেল অনুসন্ধান চলতেছে মুসলমানদের মাঝে কারা কারা শহীদ হয়ে গেছে অনুসন্ধান চলতেছে সাহাবা একরাম শহীদানের মাঝে হজরতে হামজাকে পাইলেন নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম সাহাবা একরামদেরকে জিজ্ঞাসা করতেছেন তিনিও আহত আহত শরীর নিয়ে নবী করিম সাল্লু আলহিহাসাল্লাম সাহাবা একরামদেরকে জিজ্ঞাসা করতেছেন হে আমার সাহাবিরা আমার আমার চাচা কোথায় আমার চাচা কোথায় আমার চাচার অবস্থা কি তোমরা বলতে পারো কিনা সাহাবায়াকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে বলল হে আল্লাহর রসুল আপনার চাচা হামজা তো এই অহুদের যুদ্ধে কাপেরদের আঘাতে শহীদ হয়ে গেছে চাচার শাহাদতের সংবাদ পাওয়ার সাথে সাথে নবী করিম সাল্লু আলহাসাল্লাম ময়দানে ছুঁইটা আসলেন ময়দানে ছুঁইটা আইসা যখন চাচা হামজা প্রাণের চাচা হামজার বিকৃত লাশকে যখন তিনি দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের ময়দানে কাঁদলেন এমন শব্দ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের ময়দানের মাঝে কাঁদলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামকে এমন ক্রন্দন করে সাহাবা একরাম কখনো কাঁদতে দেখে নাই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম কাঁদতেছেন নবীর চোখের পানি দেখে সাহাবা একরামদের ক্রন্দন চলে আসলো সাহাবা একরাম কাঁদতেছেন আল্লাহ তালার আরসের মাঝে কাপন ধরে উঠল আল্লাহ তালা আরস থেকে জিব্রাইলকে পাঠায় দিলেন জিব্রাইল তুমি যাও যাও আমার হাবিবের কাছে যাও আমার হাবিবের কাছে গিয়ে পয়গাম শোনাও হামজা তো আসাদুল্লাহি ওয়া আসাদুর রসুলি কাফেররা হামজাকে নির্মম ভাবে হত্যা করছে হামজাকে নির্মম ভাবে শহীদ করছে কিন্তু আমি আল্লাহর দরবারে হামজা অনেক দামি অনেক দামি অনেক দামি হামজাকে আমি সমস্ত শহীদদের সর্দার হিসেবে জান্নাতের মাঝে আমি উপস্থিত করব নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম মহান রব্বুল আলমিন যখন নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামকে সান্ত্বনা দিল নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম সান্ত্বনা পাইলেন নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম বহুদের যুদ্ধের পর সমস্ত শহীদদের জানাজা চলতেছে শহীদদেরকে জানাজা দেওয়া হইতেছে এক একজন শহীদের জানাজা হইতেছে তার লাশকে আবার সরায় নেওয়া হইতেছে আরেকজন শহীদের লাশকে আনা হইতেছে তার লাশকে আবার সরায় করে নেওয়া হইতেছে বহুদের যুদ্ধে মুসলমানদের সত্তর জন শহীদের জানাজা আল্লাহর নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম সত্তর বার পড়লেন এক একজন শহীদের জানাজা আলাদা আলাদা পড়লেন সত্তর জন শহীদের জানাজা সত্তর বার পড়লেন হজরতে হামজার লাশ নবী করিম সাল্লাহ আলহাসাল্লামের সামনে যে রাখা হয়েছিল সাহাবা একরাম হামজার লাশকে সরায় নাই হামজার লাশকে সরায় নাই নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম হামজার জানাজা সত্তর বার পড়াইলেন কয়বার সত্তর বার পড়াইলেন এই ছিল হামজার প্রতি নবী মোহাম্মদুর রসুল্লাহর ভালোবাসা এই ছিল চাচার প্রতি নবী করিম সাল্লাহ আলহি মহাব্বত পৃথিবীর কোন ভাতিজা তার চাচার প্রতি এতটুকু মহাব্বত কি দেখাইতে পারবে নবী করিম সাল্লাহ সাল্লাম নিজ হাতে চাচা হামজাকে দাপন করলেন নিজে কবরের মাঝে নামলেন হামজার লাখকে কবরের মাঝে নামাইলেন হামজাকে দাপন করার পর নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম মদিনায় আসলেন মদিনার মাঝে এক চাচা হামজা আমাদের নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের গুত্রীও ছিল এক গুত্রের ছিল এক বংশের ছিল আর তে কেউ মদিনার মাঝে নাই নবী যখন মদিনায় আসলেন মদিনার অলিতে গলিতে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম ঘুরেন মদিনার ঘরে ঘরে কান্না চলতেছে মদিনার ঘরে ঘরে বিলাপ চলতেছে বহুদের যুদ্ধে অনেকের বাবার এন্তিকাল হয়ে গেছে বহুদের যুদ্ধে অনেকের স্বামীর এন্তিকাল হয়ে গেছে বহুদের যুদ্ধে অনেকের সন্তানের এন্তিকাল জঞ্জাল হয়ে গেছে ঘরে ঘরে মাতম চলতেছে ঘরে ঘরে কান্না চলতেছে অনেকে তার বাবার জন্য কাঁদতেছে অনেকে তার স্বামীর জন্য কাঁদতেছে অনেকে তার আদরের সন্তানের জন্য কাঁদতেছে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তিনিও কাঁদেন গলিতে গলিতে ঘুরেন নবীর চোখের মাঝে পানি আমার চাচা তিনি তো আজকে শহীদ হয়ে গেছেন মদিনার ঘরে ঘরে অনেকে বাবার জন্য কাঁদতেছে অনেকে তার সন্তানের জন্য কাঁদতেছে অনেকে তার স্বামীর জন্য কাঁদতেছে আমার চাচা যে শহীদ হয়ে গেছে আমার চাচার জন্য কাদার কোন মানুষ তো আজকে পৃথিবীর মাঝে নাই নবী কাঁদেন আমার চাচা যে শহীদ হয়েছে কেউ তো আমার চাচার জন্য কাঁদে না আমার চাচার জন্য কাঁদবে এই মানুষটা তো কেউ নাই কারণ চাচার জন্য যারা কাঁদবে তারা তো সব বক্তায় তারা তো সব কাফের তারা তো সব বেইমান তারাই তো অস্ত্র ধরছে আমার চাচার উপর তারা চালাইছে কাদার লোক তো এই পৃথিবীতে নাই নবী একা একা তিনি তার চাচার কথা ভাবেন কাঁদেন আনসার সর্দার হজরত নবী করিম মনের এই ব্যথাকে বুঝলেন তিনি আনসারীদের ঘরে ঘরে গেলেন এই তোমরা তোমার স্বামীর জন্য কাঁদতেছ এই তোমরা তোমার বাবার জন্য কাঁদতেছ তোমরা তোমার সন্তানের জন্য কাঁদতেছ প্রাণের নবী তিনি যে কাঁদতেছেন প্রাণের নবীর চাচাও তো এই হুদের যুদ্ধে শহীদ হয়েছে তার চাচার জন্য তো কেউ কাঁদতেছে না তোমরা নবীর ঘরের সামনে যাও নবীর চাচার জন্য কাঁদো নবীর চাচার জন্য কাঁদো আনসারীরা নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের ঘরের সামনে চলে আসলো নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের ঘরের সামনে আইসা আনসারি সাহবা একরাম কাঁদতে লাগলেন চিৎকার করে কাঁদতেছেন হামজার নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ঘরের দুয়ার খুলছেন ঘরের দুয়ার খুলে জিজ্ঞাসা করলেন এই তোমরা কার জন্য কাঁদতেছ আনসারি সাহাবা একরাম জবাব দিলেন হে আল্লাহ রসুল আমরা তো ঘরের মাঝে চাচার জন্য আমরা তো ঘরের মাঝে নিজের বাবার জন্য কাঁদতেছিলাম আপনার চাচাও তো হে আল্লাহ রসুল শহীদ হয়ে গেছে আপনার চাচার জন্য কাঁদবে কেউ তো নাই আমরা আপনার ঘরের সামনে আসছি আপনার চাচার জন্য কাদার জন্য কি ব্যথা ছিল নবী করিম সাল্লাহ এই চাচার বিরোহে চাচার শহীদে আল্লাহ রসুল সাল্লাহ কেমন ব্যথা পাইছিলেন এত ব্যথা যদি মনের মাঝে থাকে তাহলে হত্যাকারীর প্রতি খুব কেমন ছিল ফিকির করার ব্যাপার এত যদি ভালোবাসা থাকে চাচার সাথে তাহলে সেই প্রাণের চাচাকে যে হত্যা করলো সেই হত্যাকারীর প্রতি ক্রোধ খুব প্রতিশোধের আগুন নবী মোহাম্মদুল রসুল্লাহর মনের মাঝে কেমন থাকতে পারে কিন্তু নবী করিম সাল্লাহ আলহিমাসাল্লাম তিনি ছিলেন রহমতুল্লিল আলমিন চাচার হত্যাকারীর প্রতিশোধ নেওয়ার চাইতে তার মনের মাঝে এই কামনা এই বাসনা বেশি ছিল যে আমার একজন উম্মত একজন মানুষ সে যেন তৌবা করে মুসলমান হয়ে যায় কুফুরির কারণে তাকে যেন জাহাঙ্গালের আগুনের মাঝে জ্বলতে না হয় এই ছিল নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের মহাব্বত সেই চাচার হত্যাকারী ওয়াসি সেই ওয়াসি থেকে প্রতিশোধ গ্রহণের সুযোগ আল্লাহর নবী তিনি পেয়ে গেলেন নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামের সামনে সুযোগ এসে গেল যেন তিনি প্রতিশোধ গ্রহণ করতে পারেন একটা সময় মক্কা বিজয় হয়ে গেল নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম পুরা মক্কার উপর তার নেতৃত্ব প্রতিষ্ঠিত হল চাচার হত্যাকারী ওয়াসি যখন দেখলো নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম পুরা মক্কা তার করতলগত হয়ে গেছে চাচার হত্যাকারী ওয়াসি সে পালায়া তায়েফ চলে গেল ওয়াসি তায়েফ চলে গেল পালায়া নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম তারই শক্তি ছিল একটা বাহিনী পাঠায় দিবেন তায়েব থেকে ওয়াসিকে ধরে আনো আজ আমার চাচার হত্যার প্রতিশোধ নেব ঠিক যেমন ভাবে হত্যা করা হয়েছে ঠিক সেইভাবে তাকে হত্যা করা হবে এই প্রতিশোধ নেওয়ার সুযোগ কি নবী মোহাম্মদ রসুল্লাহর সামনে ছিল না ছিল কিন্তু নবী করিম সাল্লাম চাচার হত্যাকারী ওয়াসির কাছে পত্র লেখলেন ওয়াসি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও এই ছিল নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের দরদ এই ছিল নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের মহাব্বত এই ছিল নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের প্রেম এই ছিল নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের মায়া ওয়াসি যখন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পত্র পাইল আবার সে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে পত্র দিল লম্বা ইতিহাস একটা সময় ওয়াসি সে লুকিয়ে লুকিয়ে পর্দার আবরণের মাঝে মদিনায় আইসা উপস্থিত হইল লুকায় লুকায় আসলো কারণ ওয়াসিকে যে দেখবে কোন মুসলমান ওয়াসিকে জীবিত অবস্থায় ছাড়বে না ওয়াসি একটা সময় সে নিজের চেহারাকে গোপন করে আড়াল করে মসজিদে নবীর মাঝে এসে উপস্থিত হইল নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম দরবারে বসা চাহবা একরাম বসা ওয়াসি ঠিক নবী করিম সাল্লাহ আলহাসাল্লামের সামনে এসে তার আবরণকে খুলল নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামকে বলল হে আল্লাহ রসুল লাহা ইল্লাল্লাহ রসুল্লাহ নবী করিম সাল্লাহ আলহু আসাল্লাম চোখ তুলে তাকালেন চেপে উঠলেন জিজ্ঞাসা করলেন তুমি কে তুমি কি ওয়াক্সি ওয়াক্সি জবাব দিল হে আল্লাহ রসুল আমি ওয়াক্সি আমি আসি সাহাবা একরামদের হাতের মধ্যে তরবারি চেপে উঠল নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম থামিয়ে দিলেন বললেন ওয়াসি তুমি বসো ওয়াসিকে বসানোর পর নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম ওয়াসির কাছে জানতে চাইলেন ওয়াসি তুমি আমার চাচা হামজাকে কেমন ভাবে শহীদ করছিলা সেই ঘটনাটা তুমি আমাকে বলো মানুষ এক বছর পরে নিজের বাবাকে ভুলে যায় ছয় মাস পরে নিজের আদরের সন্তানকে ভুলে যায় নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম এক বছর দুই বছর না আট বছর পর চাচার হত্যাকারী ওয়াসির সাথে দেখা ওয়াসিকে জিজ্ঞাসা করতেছেন আমার চাচা তাহামদাকে ওয়াসি তুমি কিভাবে হত্যা করতো সেই ঘটনাটা খুলে বলো ওয়াহশি নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামকে ঘটনা খুলে বলল হে আল্লাহর রসুল আমি লুভে পইরা আপনার চাচাকে এই এইভাবে হত্যা করছি নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম আট বছর পর যখন আবার ওয়াহশির কাছে নিজ চাচা হত্যার নির্মম ঘটনাকে শুনলেন আবারও আগের মতো কাঁদলেন চিৎকার করে কাঁদলেন সাহাবা একরাম যারা নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের সামনে বসা ছিল তারাও সকলে কাঁদল নবী করিম সাল্লাহ আলহি সাল্লামের সেই আট বছর আগের সেই ব্যথা আবার তাজা হয়ে গেল সেই তাজা ব্যথাকে নবী করিম সাল্লু আলহিহাসাল্লাম চাপা দিয়ে ওয়াক্সিকে বললেন ওয়াক্সি দেখো তুমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে কষ্ট দিত এখন তুমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে সন্তুষ্ট করো একটা কথা আসি একটা আবদার তোমার কাছে আমার তুমি আমার চোখের সামনে আসবে না আমার চোখের একটু আড়ালে থাকবে তুমি যদি আমার চোখের সামনে আসো আমার চাচার কথা মনে হবে আমি ব্যথা পাবো দেখতে কষ্ট নবী মোহাম্মদুর রসুল্লাহ যার চেহারাকে দেখতে চান না তার প্রতিও নবী মোহাম্মদুর রসুল্লাহ মনের এই কামনা এই বাসনা সে যেন জাহান্নামের আগুনের মাঝে না জ্বলে ফাহাদা রসুল্লাহ فهذا رسول الله فهذا رسول الله يأتي بشفقة على من يجور من عدو وقاتل فهذا رسول الله يأتي بشفقة على من يجور من عدو وقاتل তিনি ছিলেন আল্লাহর রসুল জাতি বিশাক্কাতিন এই ছিল তার মায়া এই ছিল তার মমতা শত্রুর প্রতি প্রাণঘাতী শত্রুর প্রতি এই ছিল তার মায়া এই ছিল তার মমতা নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম এই ছিল তার দরদের ইতিহাস আজ নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবন আজ নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ইতিহাস আমরা জানি না আজ নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবন না আমি জানি না আমার সন্তান জানে কেউ নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবন জানে না নবী করিম সাল্লাহ আলহি জীবনী আজকে আমার ঘরের মাঝে আলোচনা হয় না আমার সন্তান রবীন্দ্রনাথের জীবনী পড়ে আমার সন্তান কবি নজরুলের জীবনী পড়ে আমার সন্তান ডক্টর শহীদুল্লাহর জীবনী পড়ে আমার সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী পড়ে আমার সন্তান শহীদ রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী পড়ে আজকে স্কুল কলেজের পাঠ্যসূচিতে এই সমস্ত ব্যক্তিত্বের জীবনীগুলো আজকে আমাদের সন্তানরা পড়তেছে কিন্তু আজকে আমাদের সন্তান নবী করিম সাল্লাহ আলহি জীবনী জানে না আল্লাহ রসুলের জীবনীর আলোচনা হয় না আমার ঘরের মাঝে হয় না আমাদের বিদ্যালয়গুলোতে হয় না কোন জায়গায় নবী করিম সাল্লাহ আলহি জীবনের আলোচনা নাই যেহেতু জীবনের আলোচনা নাই আজকে আমাদের যুবক সম্প্রদায় এই নবী মোহাম্মদুর রসুল্লাহর জীবনকে গ্রহণ করতে রাজি না যুবকরা বলে এই নবীর জীবন ধরলে তো আমাদের যৌবন নষ্ট হয়ে যাবে আজকে আমাদের নারী সমাজ নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের জীবনকে গ্রহণ করতে রাজি না বলে জীবন তো নষ্ট হয়ে যাবে আমাদের ব্যবসায়ীরা নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের জীবনকে গ্রহণ করতে রাজি না বলে যে এই নবীর জীবন যদি ধরি ব্যবসার মাঝে লস হবে লাভ বলতে কোনো কিছু থাকবে না আজকে আফসোসের বিষয় দুঃখের বিষয় একটা বাদাম বিক্রেতা পর্যন্ত নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের জীবনকে গ্রহণ করতে রাজি না অথচ নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের জীবন উম্মতের প্রতি দরদের এই জীবন ছিল এই ছিল তার মায়া এই ছিল তার মমতা আজকে আমাদের যুব সমাজ তারা জীবন দিতে তৈরি এমন সব লিডারদের জন্য এমন সব দলের জন্য তারা জীবন দিতে তৈরি যেই সমস্ত লিডাররা তাদের ক্ষমতার মসনদকে তাকাপুক্ত করার জন্য চায় যে কিছু যুবকদের লাভ করুন লিডাররা তার ক্ষমতার মস্তককে পাকাপুক্ত করার জন্য চায় কিছু মানুষ মরুক কিছু যুবক মরুক আর আমাদের যুবকরা সেই সমস্ত লিডারদের জন্য জীবন দিতে তৈরি প্রাণ দিতে তৈরি রক্ত দিচ্ছে আজও রাজপথ রঞ্জিত হইতেছে পল্টন রণক্ষেত্র হয়ে যাইতেছে কিন্তু কেউ আল্লাহ রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য কেউ জীবন দিচ্ছে না কেউ লড়তেছে না কেউ দাঁড়ায় না কেউ দাঁড়ায় না আল্লাহর রসুলের কথা কেউ বলে না এতিম হয়ে গেছে যে এতিম অবস্থায় নবী মোহাম্মদ রসুল রসুল্লাহর এই পৃথিবীতে আগমন হয়েছিল এতিম ছিলেন না তার বাবা ছিল না তার মা ছিল একটা সময় দাদাকেও হারাইতেন একটা সময় চাচাকেও হারাইতেন এটিম অবস্থায় নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম এই পৃথিবীতে যেমন ছিলেন আজকে তার আদর্শ ওইরকম এটিম আজকে হাদিসের পাতায় পাতায় তার আদর্শ পুরানি করিমের আয়াতে আয়াতে তার আদর্শ আমাদেরকে ডাকতেছে কিন্তু আমরা কেউ সেই আদর্শকে গ্রহণ করতে রাজি না অথচ মোহাম্মদুর রসুল্লাহ ইমানকে যদি পূর্ণ করতে হয় মোহাম্মদুর রসুল্লাহর আদর্শকে গ্রহণ করতে হবে বুকের মাঝে লাইলা লাইলাহ কালেমা এটার পরিচয় হলো আমার মাথা থেকে পা পর্যন্ত নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সন্ন্যত नक्श कदम नबी के है सुन्नत के रास्ते नक्श कदम नबी के है सुन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं जन्नत के रास्ते नक्श कदम नबी के है सुन्नत के रास्ते নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পথ হলো সুন্নতের পথ এই পথে যারা চলবে এই পথের ঠিকানায় তাদের আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কেউ যদি আল্লাহকে চায় নবী করিম সাল্লাহ আলহ্লামের সুন্নতের পথ হল আল্লাহ তালাকে পাওয়ার পথ নবী করিম সাল্লাহ আলহ্লামের জীবন দেখেন নবী করিম সাল্লাহ আলহ্লামের তেইশ বছরের জিন্দগি দেখেন নবী করিম সাল্লাহ আলহ্লামের মক্কার জীবন দেখেন নবী করিম সাল্লাহ আলহ্লামের মদিনার জীবন দেখেন নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের জীবন এই জীবন ছিল আমাদের জন্য ক্ষমতার জন্য নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম লড়তেছেন না নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম যখন এই কালেমার দাওয়াত দিলেন মোহাম্মদুন রসুল্লাহ মোহাম্মদুন রসুল্লাহ সমস্ত মানুষদের প্রভু এক আল্লাহ লাইল্লাহ মোহাম্মদুল রসুল্লাহর অর্থ কি সমস্ত মানুষদের প্রভু এক আল্লাহ রাজার প্রভু আল্লাহ প্রজার প্রভু আল্লাহ ধনির প্রভু আল্লাহ গরিবের প্রভু আল্লাহ বাবার প্রভু আল্লাহ সন্তানের প্রভু আল্লাহ নবী করিম সাল্লাহ আলহি যখন এই আওয়াজকে তুললেন মানুষের উপর মানুষের কোনো প্রভুত্ব নাই সমস্ত মানুষদের উপর প্রভু এক আল্লাহ সুতরাং আমিও আল্লাহর বান্দা রাষ্ট্রপতিও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা প্রধানমন্ত্রীও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা মন্ত্রীরা সকলেই আল্লাহর বান্দা সুতরাং আমি যে আল্লাহর কথা অনুযায়ী আমার জীবনটি করব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সমস্ত মন্ত্রী পরিষদ সেই আল্লাহর কথা মতো তাদের জীবনকে পরিচালিত করবে সুতরাং না আমার দ্বারা তার অধিকার নষ্ট হবে না তার দ্বারা আমার অধিকার নষ্ট হবে এই মানবতার মুক্তির পয়গাম নবী করিম সাল্ল আলী আলহিহাসাল্লাম যখন সমাজের কাছে রাখলেন সমাজের যারা সমাজপতি ছিল এরা বেকা এই আহ্বানের সামনে বাধা তুলে দাঁড়াইল যে যদি এই কথা বাস্তবায়িত হয়ে যায় আমাদের মাকবর এবং আমাদের তো শেষ হয়ে গেল আবু জেহেল খেপা উঠল আবু আহাব খেপা উঠল উদ্বা সাইবা রবিয়া আরবের এই সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিরা নবী করিম সাল্লাহ আলহি সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়াইল কি বলে যে সকলের প্রভু এক আল্লাহ এক আল্লাহর হুকুম সবাইরে মানতে হবে গরিব মানব আমিও মানুম প্রজাও মানবে রাজাও মানবে মানতে পারলো না মানতে পারলো না সমাজের নেতৃস্থানীয়রা বিত্তশালীরা নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের এই আওয়াজকে মানতে পারল না তার নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামকে শেষ করে দিতে চাইল প্রথমে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামকে প্রলোভন দিল যে তুমি তোমার এই কথাটাকে অফ করো তোমার যদি রাজা হওয়ার দরকার পড়ে আমরা তোমাকে রাজা বানাবো তোমার টাকা পয়সা দরকার কত টাকা দরকার আমরা দিব সুন্দরী নারীকে বিয়ে করতে চাও দিব সব দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহর নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যদি চাইতেন যদি রাজা হওয়ার বাসনা তার থাকত ক্ষমতার মতমত এইটাই যদি তার কাছে আকাঙ্ক্ষিত থাকত নবী করিম সাল আলহাসাল্লাম আরবের রাজা হইতে পারতেন সেই সুযোগ তার সামনে ছিল ছিল না আপনার আমার কথা বুঝতেছেন এই সুযোগ ছিল না এই সুযোগ ছিল নবী করিম সাল্লাহ যদি চাইতেন আরবের সবচেয়ে সুন্দরী নারীকে তিনি বিয়ে করবেন আরববাসীরা তাদের সবচেয়ে সুন্দরী নারীটাকে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের কাছে তুলে দেওয়ার জন্য প্রস্তুত ছিল প্রস্তুত ছিল টাকার পাহাড় তিনি যদি গড়তে চাইতেন সে সুযোগ নবী করিম সাল্লাহ আলাই ছিল ছিল তিনি গ্রহণ করেন নাই নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম রাজত্বকে গ্রহণ করেন নাই টাকা পয়সাকে গ্রহণ করেন নাই সুন্দরী নারীকে গ্রহণ করেন নাই কোনো কিছুই তার কামনা বাসনা ছিল না কোনো কিছুই ছিল না কি ছিল নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লামের চাওয়াটা কি ছিল নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লামের চাওয়া ছিল সকলে এক আল্লাহর দাস আসমান আল্লাহর জমিন আল্লাহর আসমান কার আল্লাহর জমিন কার আল্লাহ সুতরাং আসমান জমিনের মাঝখানে আল্লাহর হুকুম চলবে আসমান আল্লাহর জমিন আল্লাহর এই সমস্ত খাবার দাবার ফসল ফলাদি সমস্ত কিছু আল্লাহর রাজার জীবনও আল্লাহর হাতে প্রজার জীবনও আল্লাহর হাতে হুকুম আল্লাহর চলবে এই ছিল নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের পয়গাম রাজার কোন শক্তি নাই শক্তিকার আল্লাহর নবী এই কথাটা মানুষদেরকে বুঝাইছেন পালতা হয় বীজ কো মিট্টি কি তারিকি মে কোন पालता है बीज को मिट्टी की तारीकी में कौन कौन दरिया हो की मौजू से उठाता है साहब পালতা হয় বীজ কো একটা বিচি এটা মাটির মাঝে তোমরা বপন করে আসো সেই বিচিটাকে সেই মাটির অন্ধকারের মাঝে এই বিচিটা থেকে একটা সময় চারা হয় এই বিচিটাকে মাটির ভিতরে লালন পালন কে করে কে করে মিট্টি কি কি মেকন পালতা হ্যাঁ বীজ কো মিট্টি কি কি মেকন কে পালে के पाले कौन दरियाओं की मौजू से उठाता है सहा আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয় আকাশে পানিগুলো পায় কোথায় দরিয়া থেকে এই দরিয়া থেকে পানিগুলোকে আকাশে কে তুলে কে তুলে कौन लाया खींच कर पश्चिम से बादे साजगार खाक ये किसकी है किसका ये नूरे आपता পশ্চিমা বাতাস এই দক্ষিণা বাতাস কে দেন এই বাতাস কার দান এই মাটি কার দান এই আকাশের সূর্যটা কার দান কৃষ্ণে ভারদি মোতি খুশায় গন্ধম কি জেব কিসনে ভারদি মোতি মোতিও কো খুশায় গন্ধম কি জেব মৌসুম কো কিসনে সিখলাই হুয়ে ইনকিলা किसने भर दी मोतियों को खुशाए गंदम की जेब একটা ধান এই ধানের এই প্যাকেটের ভিতরে এক একটা চাউল এরকম প্যাকেট করে প্রত্যেকটা ধানকে তোমাদের পর্যন্ত কে পৌঁছান মৌসুমু কো কিসনে সিখলাই হে খুয়ে ইনকিলাব এই বর্ষাকালকে বৃষ্টি দিতে হবে কে শিখাইছে এই শীতকালকে কুয়াশা দিতে হবে কে শিখাইছে কে শিখাইছে আল্লাহ ইকবাল বলতেছেন কে শিখাইছে বলো বো খুদায়া কে শিখাইছেন আল্লাহ वो खुदाया ये जमी तेरी नहीं तेरी नहीं तेरे आबा की नहीं तेरी नहीं मेरी नहीं এই সব কিছু আল্লাহর করা সুতরাং এই জমিন আল্লাহর সব আল্লাহ করেন তোমার না তোমার এই দাবি করার শক্তি নাই এই জমিন আমার এই দাবি করার কোন শক্তি তোমার সেই নবী করিম সাল্লাহ এই কথাটাই মানুষদেরকে বুঝাইছেন মানুষদেরকে এই পথে ডাকছেন এক আল্লাহর হুকুমকে মানো এক আল্লাহর হুকুমকে মানার দ্বারা তোমাদের ঠিকানা হবে জান্নাত অনন্ত অসীম জিন্দিগির জন্য তোমাদের পরকালীন নিবাস হবে জান্নাত যে জায়গায় সুখ আর সুখ বেদনা বলতে কোনো কিছু থাকবে না মানুষদেরকে এইদিকে ডাকতেন আর সমাজপতিরা নবী করিম সাল্লাহ আলহি তাকে এমন বাধা দিতে যে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার শরীরকে রক্তাক্ত করতে তাকে পাথর মারতে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ঘরের রান্নার যে পাতিল সেই পাতিলের মাঝে গিয়ে ময়লা আবর্জনা ফেলে দিতে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের ঘরে রান্না বান্না পর্যন্ত হইতে দেয় নাই নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের ঘরের সামনে পুরা এলাকার সমস্ত আবর্জনা নিয়ে ফেলাই রাস্তার মাঝে দু জাহানের সর্দার নবী মোহাম্মদ রসুল্লাহ হাঁটতেছেন নবীর মাথার উপর গিয়ে ময়লা আবর্জনার স্তূপ ফালাইয়া দিতে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই ময়লা আবর্জনী নিয়ে ঘরে গেছেন ঘরে গেছেন ঘরের মাঝে পঁচিশ বছরের জীবন সঙ্গিনী হজরত খাদিজা তখন বিদায় হয়ে গেছেন শিশু কন্যারা এটিম কন্যারা বাবার এই করুণ অবস্থা দেখে কাটতেছে যে মা নাই বাবারও করুন অবস্থা এই অবস্থার মাঝে এই কন্যা সন্তানরা বাবার যখন এই করুন অবস্থা তাদের মাঝে সান্ত্বনার কোনো কিছু নাই নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম কন্যাদের মাথার মাঝে হাত বোলাইছেন আর বলছেন দেখো তোমার বাবা তোমার বাবা আল্লাহ তালা তোমার বাবাকে রক্ষা করবে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম এই করুণ অবস্থার মাঝেও এই করুণ অবস্থার মাঝেও নিজের জীবনকে সংকটের মাঝে ফেলে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম কাফেরদের দাঁড়ে দাঁড়িয়ে গেছেন মানুষদের দাঁড়ে দাঁড়ে গেছেন আর মানুষদেরকে কালিমার দাওয়াত দিতেন মানুষদের সামনে কালিমার দাওয়াতকে পেশ করতেন একটা সময়ে মক্কায় অবস্থান করা যখন কঠিন হয়ে গেল নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম মক্কা থেকে ষাট কিলোমিটার দূর সেই তায়েফে গেলেন তায়েববাসীরা নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের উপর আরো করুণ নির্যাতন করলো তারা নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের কালেমাকে গ্রহণ করলো না তো করলো করলই না বরং নিজ গুলাম চাকরদেরকে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের উপর লেলায় এমন ভাবে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামকে নিজ চাকরদের হাতের মাঝে লেলায় দিল তারা নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামকে নিয়ে বিদ্রুপের আসর জমাইল নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামকে মারতে মারতে তায়েফের পাপিষ্টরা তাকে রক্তাক্ত করে ফেলল নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত তার মা মাথা ফেটে গেছে মাথা থেকে রক্ত বের হইতেছে পায়ের মাঝে এমন ভাবে রক্ত জমাট বাইদা গেছে জুতা তাকে পর্যন্ত আলাদা করা যাইতেছে না নবী করিম সাল্লাম সেই করুণ অবস্থা নিয়ে রাস্তার মাঝে বৈশা গেছেন রাস্তার মাঝে শুয়ে পড়ছেন আর তিনি হাঁটতে পারেন না সেই করুণ অবস্থার মাঝেও এই সমস্ত পাপিষ্ঠদের সামান্যতম দয়া পর্যন্ত আসে নাই তারা সেই অসহায় মানুষটাকে রাস্তার পারে বসতে পর্যন্ত দেয় নাই তাকে আবার টাইনা তুলছে তাকে দাঁড়া করাইছে তাকে হাঁটতে বাধ্য করছে আর সেই অবস্থার মাঝে তার উপর পাথরের বৃষ্টি বর্ষণ করছে বৃষ্টির মাঝে পাথর মারছে নবী করিম সাল্লাসাল্লাম কি ছিল তার অপরাধ তিনি তো তায়েববাসীদের কাছে টাকার জন্য যান নাই তায়েববাসীদের কাছে ক্ষমতার জন্য যান নাই তায়েববাসীদের কাছে তিনি গেছেন লা ইলাহা কালেমাকে তোমরা গ্রহণ করো তোমাদের দুনিয়ার জিন্দিগি সুখের হবে আখেরাতের জিন্দিগি সুখের হবে নবী করিম নিষ্ঠুর ভাবে থেকে বিদায় করে দিল নিষ্ঠুর নির্যাতনে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে উঠল আরো আল্লাহর কাছে আবদার করলো হে প্রভু তুমি তায়েফের পাহাড় দুদিকের পাহাড় দ্বারা তায়াবাসীদেরকে ধসিয়ে দিয়ে তুমি তোমার নবীর উপর এই নির্মম নির্যাতনের প্রতিশোধ গ্রহণ করো আল্লাহ তালা ফেরেস্তাকে পাঠায় দিলেন ফেরেস্তা নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের সামনে এসে উপস্থিত হইল আল্লাহর রসুলের সামনে ফেরেস্তা পাহাড়ের ফেরেস্তা এসে উপস্থিত হলো এসে বলল আনা মানা করে জিবাল আমি পাহাড়ের ফেরেস্তা হে আল্লাহ রসুল আল্লাহ তালা আমাকে পাঠাইছে আপনি যে হুকুম আমাকে দিবেন আমি ঠিক সেই হুকুমটাকেই পালন করব। আপনি যদি হুকুম দেন আমি তায়েফের দুই দিকের পাহাড় দ্বারা তায়েফবাসীদেরকে এখনই নিষ্পেষিত করে দিব নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম কি ছিল তার দয়া কি ছিল তার রহমত কেমন ছিল তার মায়া মায়া কেমন ছিল তার মমতা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম জবাব দিলেন না না কখনো না না না কখনো না আজকে তারা আমাকে বুঝে নাই আজকে তারা আমাকে পাথর মারছে আমার তো দৃঢ় বিশ্বাস আমার তো আল্লাহর কাছে এই আশা আল্লাহ তালা এদের ঘরে এমন সন্তানের জন্ম দিবে যারা এক আল্লাহর এবাদত করবে এক আল্লাহর এবাদত করবে এই ছিল নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের দয়া এই ছিল নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মায়া নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শেষদার মাঝে পয়রা আছেন কাঁদতেছেন কাঁদতেছেন কাঁদতেছেন নবী করিম চোখের পানিতে তার দাড়ি মুবারক ভিজা গেল জায়নামাজ পর্যন্ত ভিজা গেল আল্লাহ তালা জিব্রাইলকে পাঠাইলেন জিব্রাইল যাও আমার হাবিবের কাছে যাও গিয়ে দেখো আমার হাবিব কাঁদে কেন আমার হাবিবের কাদার কারণ কি হজরত জিব্রাহিম নবী করিম সাল্লাসাল্লামের কাছে আসলো কাছে এসে জিজ্ঞাসা করলো হে হাবিব হে আল্লাহর পেয়ারা হাবিব আপনি কেন কাঁদতেছেন আল্লাহ তালা আমাকে পাঠাইছেন আপনার কাদার কারণ জানার জন্য নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম কেমন দরদি ছিলেন উম্মতের প্রতি কেমন ছিল তার মায়া নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম জিব্রাইলের ডাকে তার মাথাকে তুললেন মাথা তুলে এই আওয়াজ করলেন উম্মতি উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে জিব্রাইল নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে আল্লাহর পয়গাম শোনালেন আল্লাহ তালা আপনার কাছে এই অঙ্গীকার করতে এই পয়গাম পৌঁছাইতে বলছে আল্লাহ তালা আপনাকে হাসরের ময়দানে খুশি করে দিবে আপনি শান্ত হন আপনি ক্রন্দনকে বন্ধ করেন আল্লাহ তালা আপনাকে খুশি করে দিবে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম সাথে সাথে আনন্দিত হয়ে গেলেন জিব্রাইলকে বললেন জিব্রাইল খুদার কসম আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত আমাকে খুশি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার একজন ওম্মদ জাহান নামের মাঝে থাকবে এই ছিল নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের দয়া এই ছিল নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের মোহাব্বত উম্মদদের প্রতি মহাব্বত আজকে অনেক বড় আক্ষেপ আজকে অনেক বড় বেদনার বিষয় আজকে আমরা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানি না নবী করিম সাল্লাহ আলহি জীবন আজকে আমাদের সামনে আলোচনা করা হয় না আজকে আমাদের সন্তানরা সেই নবী মোহাম্মদ রসুল্লাহর নাম পর্যন্ত অনেকে জানে না নাম পর্যন্ত জানে না এইটা নবী করিম সাল্লাহ আলহি আদর্শের প্রতি সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় জুলুম আজকে আমাদের সন্তানরা বড় বড় ক্রিকেটারের নাম জানে দেশ বিদেশের বড় বড় ফুটবলারদের নাম জানে দেশ বিদেশের বড় বড় বক্তারদের নাম জানে দেশ বিদেশের বড় বড় নায়ক নায়িকাদের নাম জানে কিন্তু আজকে আমাদের সন্তানরা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার সাহাবা একরামদের নাম জানে না আজকে এমন একটা সমাজ ব্যবস্থার মাঝে আমরা বসবাস করছি আজকে এই সমাজের মাঝে মুসলমানদের সন্তান মুসলমানদের সন্তান সে নাচ দেখাচ্ছে তার বাবা মুসলমান তার মেয়ে নাচ দেখাচ্ছে যে নাচ দেখতেছে সেও মুসলমান তবলা মুসলমানদের হাতে তবলা মুসলমানদের হাতে আজকে আফসুসের বিষয় আজকে দুঃখের বিষয় মুসলমানদের বাজার শতকরা একশো জন ব্যবসায়ী মিথ্যা কথা বলতেছে আজকে আফসুসের ব্যাপার আজকে বড় দুঃখের ব্যাপার মুসলমান শতকরা নব্বই জন মসজিদে আসতেছে না করা নব্বই জন মুসলমানদের সন্তান তারা নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের ডাকে সারা দিচ্ছে না নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের সুন্নতের নাম তারা শুনতে চায় না বড় আক্ষেপের ব্যাপার বড় দুঃখের ব্যাপার অথচ নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আদর্শ যখন আমরা গ্রহণ করেছিলাম তখন আমরা এমন উন্মত ছিলাম আমরা যখন দোয়া করতাম আল্লাহ তালার ফেরেস্তারা আমাদের দুয়ার সাথে সাথে আমিন বলতো আমরা এমন উপছিলাম মধ্যরাতে আমাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য আকাশে ফেরেস্তাদের ঢল নামত আসমানে ফেরেস্তাদের ঢল নামত চলো আমরা আয়সার কোরআন তেলাওয়াত শুনতে যাই চলো আমরা জয়নবীর কোরআন তালাওয়াত শুনতে যাই চলো আমরা উমরের কোরআন তেলাওয়াত শুনতে চাই এই ছিল আমাদের অবস্থা এই ছিল আমাদের অবস্থা আমাদের নারে চাকবিরে চিত্রার রাজ প্রসাদ কেঁপে উঠছে আজকে আমরাও মুসলমান আজকে আমরা চিৎকার করি আল্লাহ তালা মুসলমানদেরকে কেন বিজয় দেয় না কেন আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দেয় না দেখেন আল্লাহ তালা আমাদের প্রতি একসময় এত মেহরবান ছিলেন আমাদের প্রতি তেরে আসা হাতকে আল্লাহ তালা অবশ করে দিতেন সেই আল্লাহ এখনো আছেন যে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করছেন সেই আল্লাহ আল্লাহ এখনো আসমানে আছেন যে আল্লাহ নমরুদকে ধ্বংস করে দিতেন সেই আল্লাহ এখনো আসমানে আছেন যে আল্লাহ আবু জাহেলকে ধ্বংস করতেন কিন্তু আজকে মুসলমানদের রক্ত সস্তা কেন আজকে একটা মুসলমানকে পৃথিবীর মাঝে এমন ভাবে জবাই করা হইতেছে একটা বকরিকে পর্যন্ত এরকম ভাবে জবাই করা হয় না কেন মুসলমানদের রক্ত এত সস্তা আজকে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের আদর্শ থেকে আমরা মুসলমানরা বিচ্যুত আমরা নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের থেকে বিচ্যুত আজকে কালে কালেমা তো আমরা মুখে বলি মোহাম্মদ রসুল্লাহ এটা আমাদের মাথা থেকে পা পর্যন্ত নাই মুসলমান যুবকরা দাড়ি রাখতে চায় না মুসলমান নারীরা পর্দা করতে চায় না মুসলমানরা ইসলাম নিয়ে কটুক্তি করতে ভালোবাসে কিসের কালেমা কিসের সুন্নত এই হলো মুসলমানদের অবস্থা আমরা আজকে পরাজিত আজকে সবচাইতে বড় পরাজয় নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের আদর্শ থেকে বিচ্ছিত হওয়া বহুদের যুদ্ধে সত্তর জন সাহাবা একরাম শহীদ হইতেন আল্লাহর নবী নবী মোহাম্মদুল রসুল্লাহ বহুদের যুদ্ধে আহত হইতেন মুসলমানদের পরাজয় ছিল হুনাইনের যুদ্ধে মুসলমানদের পরাজয় ছিল নবী করিম সাল্লাসাল্লামের দুই হিদ্র হজরত হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন পরাজিত হয়েছেন তা মুসলমানদের পরাজয় ছিল না মুসলমানদের সবচাইতে বড় পরাজয় মুসলমানরা নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাওয়া আজকে যদি আবার আমরা বিজয় চাই বিজয়ের ব্যবস্থাপনা আছে বিজয়ের দুয়ার এখনো খোলা মোহাম্মদ সাল্লাহ তরিকা মুসলমান তোমরা ধরো এখনো বিজয় তোমাদের পদচুম্বন করবে এখনো আল্লাহর রহমত তোমাদের কাছে আসার জন্য তৈরি আসমান থেকে আল্লাহর রহমতের ঢল নামবে তোমরা যদি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের তরিকাকে গ্রহণ করো আল্লাহ তালা আমাদের সকলকে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের তরিকাকে ধরার সেই তরিকা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুক তো আখির আওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমী অপরাধ হিসেবে